একটি ছেলে ফুটপাতে ওই দাঁড়িয়ে থাকে প্রতিদিন কেউ বা দেয় গালি কেউ পুরা ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় কেউ ধুলি তাই নিয়ে কাটে তার দিন একটি ছেলে ফুটপাতে ওই দাঁড়িয়ে থাকে প্রতিদিন কেউ বা দেয় কেউ ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় গালি কেউ পুরাতুনা ধুলি তাই নিয়ে কাটে তার দিন হাতে যার থাকবে কলম খাতা বই আজ তার হাতে থাকে ভাঙা থালা হাতে যার থাকবে কলম খাতা বই আজ তার হাতে থাকে ভাঙা থালা হাতে যার থাকবে কলম খাতা বই আজ তার হাতে থাকে ভাঙা থালা কখনো বা কাজ করে কখনো বা করে তুমি কখনো বা কাজ করে কখনো বা করে চুরি তুই যেতে পারে না ক্ষুধার জ্বালা রোদ ঝড় বৃষ্টিতে থাকে শুয়ে ফুটপাতে রোদ ঝড় বৃষ্টিতে থাকে শুয়ে ফুটপাতে কষ্ট করে সে যে সীমাহীন কেউ বা দেয় গালি কেউ পুরা ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় গালি কেউ পুরা তুলা ধুলি তাই নিয়ে কাটে তার দিন একটি ছেলে ফুটপাতে ওই দাঁড়িয়ে থাকে প্রতিদিন কেউ বা দেয় গালি কেউ পুরা তুলা ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় গালি কেউ পুরা তুলা ধুলি তাই নিয়ে কাটে তার দিন হয় তো বা কারো ভালোবাসা স্নেহ কেউ করেনি বলিয়ে হা পাইনি হয়তো কারো ভালোবাসা স্নেহ কেউ ভুলিয়ে হা পাইনি হয়তো কারো ভালোবাসা স্নেহ কেউ ভুলিয়ে হা অপমানে অভিমানে রোগে ঢুকে ঢুকে অপমানে অভিমানে রোগে ঢুকে ঢুকে মরে থাকে রাস্তায় একদিন হঠাৎ আ ও আ কেউ তাকে ছুঁই না দেয় না কেউ তাকে খোয় না কেউ গালি দেয় না এভাবেই ভেঙে যায় জীবনের বিন কেউ বা দেয় গালি কেউ পোড়াতো না ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় গালি কেউ পোড়াতো না ধুলি তাই নিয়ে কাটে তার দিন একটি ছেলে ফুটপাতে ওই দাঁড়িয়ে থাকে প্রতিদিন কেউ বা দেয় গালি কেউ পোড়াতো না ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় গালি কেউ পুরাতুনা ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় গালি কেউ পুরাতুনা ধুলি তাই নিয়ে কাটে তার দিন কেউ বা দেয় গালি কেউ পুরাতুনা ধুলি তাই নিয়ে কাটে তার দিন